শুধু রাজশাহীতে নয় সারা দেশব্যাপী বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত সারা দেশে সিঞ্চিত হোক এটি আমরা কামনা করি আল্লাহর রহমত সরে যাক এটাকে আমরা বলবো নাকি বরং আমরা এটাই বলবো আল্লাহ যেন তবলি ইস্তমা সুন্দরভাবে সফল করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন এটা আমাদের জন্য ইমানি পরীক্ষা আলহামদুলিল্লাহ এখন থেকে বৃষ্টি নাই এটা কি আমাদের ইমানি পরীক্ষা হয় নাই দুর্বল চেতা মানুষ চিরকালই দুর্বল সবল মানুষ চিরকালই সবল সবল মানুষ জেলে গেলেও সবল ঘরে থাকলেও সবল ময়দানেও সবল মাঠে ময়দানে সর্বত্র সবলের সঙ্গে কাজ করবে ভীরু কাপুরুষ মানুষ ও যে এসি ঘরে থাকলেও ভয় থাকতে কাঁপবে কি আহলেদের বাচ্চারা ভয় পায় নাকি আবার আহলেদের যে হবে করেন হাদিসের সঙ্গে তার জীবন গড়া থাকবে করেন হাদিস কোশ্চিন কালো আল্লাহর রহমতকে দূরে ফেলে বলে না আল্লাহ নবী যদি দোয়া না পড়তেন আমি ও দোয়াটা পড়তাম না আল্লাহ হাওয়ালানা আলাইনা আল্লাহ এখান থেকে সরিয়ে নিয়ে যাও আমাদের উপর দিও না যদি আল্লাহ নবী এই দোয়াটা না পড়তেন তো আমি ওটা পড়তাম না পড়েছি ফজরের সময় আলহামদুলিল্লাহ সরিয়ে নিয়ে গেছে এখন কি আপনার খুশি তো আবার যাবো স্টেজ ইনশাল্লাহ আল্লাহাক ইনশাল্লাহ তৌহিদের দাওয়াতকে বুলন্দ করার জন্য তিনি আমাদের সহযোগিতা করবেন কোনো মানুষের সহযোগিতা আমরা চাই নাই কোনো চাইবো না কোশ্চিন কালাম আল্লাহর হাতে এই বৃষ্টি আল্লাহর হাতে এই বৃষ্টি বন্ধ কোন বেটার ক্ষমতা আছে নাকি নিম্নচাপ হচ্ছে সারা দেশে নদমারা যদি খালি থাকে তাহলে বলবে কি আমি সে পীর হয়ে গেছে বলবেন না আপনারা পীরগিরি করতে আমরা এখানে আসি নাকি আমরা জেহাদ করার জন্য এসেছি মুজাহিদের বাচ্চা মুজাহিদ করার জন্য এসেছে কিসের আবার পীরগিরি খানকা বসে পেট চুলকাবো নাকি বসে বসে বৃষ্টি আসবে আন্দোলন বন্ধ হবে না জেল খাটবো আন্দোলন বন্ধ হবে না ফাঁসির দলে গলায় ঝুলবে আন্দোলন বন্ধ হবে না এরই না বাংলাদেশ আন্দোলন কিসের ভয় সামান্য বৃষ্টিতে এত ভয় কোনদিন কোনো ভয় পাবেন না আহলাদিস আন্দোলন এগিয়ে চলবে উত্থান পতনের মধ্য দিয়ে বদরের যুদ্ধে আল্লাহ নবী জিতে গেছেন ওহদের যুদ্ধে বিপর্যয় সৃষ্টি হয়েছে এমনি করে যুগ যুগ ধরে আগামীতে এগিয়ে যাবে কিন্তু সত্যের কণ্ঠ কখনো স্তব্ধ হয় না সত্যের কণ্ঠ বাধাগ্রস্ত হতে পারে স্তব্ধ কখনো হয় না আল্লাহ বলছেন আমানু হে ইমানদার গন আল্লাহকে ভয় কর আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহকে ভয় করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি হৃদয়ের মধ্যে অন্য কোন ওসিলা তলাশ করবেন না অপ্তাকু ইলাই হিল ওসিলা আল্লাহর নৈকট্য তলাশ করো কোন পীর সাহেবের ছিল আমাদের দরকার নাই কোন নেতা নেত্রীও ছিল আমাদের দরকার নাই কোন রাজনৈতিক নেতার দয়া অনুগ্রহে আমরা বাংলাদেশে বাস করি না এদেশ আল্লাহর এই মাটি আল্লাহর আমি আল্লাহর আমার বুষ্টি ধরি আল্লাহর আদম সন্তান সব আল্লাহর সৃষ্টি অত আল্লাহর ভয়ে আমাকে কাজ করতে হবে মানুষের ভয় নয় পারবেন আল্লাহর নির্দেশ অপ্তাকুল ওসিলা তোমরা আল্লাহর নৈকট্য তলাশ করো এই ওসিলার অপব্যাখ্যা করে যত পীর ফকিরের জন্ম বাংলাদেশে হয়েছে অশিলা ধরো কবরে যাও কেন কবর কি করতে হবে এটা ও নিজে নিজের জান্নাত জাহান্নামের ঠিক ঠিকানা নাই ও আমার কোথা দিবে ও বলো সব পীর কি সব জান্নাতি কোন বেড়া বলতে পারে কোন মহাদেশ মুক্তি বলতে পারে পীর সব জান্নাতি বলতে পারবে তার নিজেরই কোনো খবর নেই আমাকে নিজে জান্নাতি নিয়ে যাবে সে ও আমার অশিলা হবে জি না অশিলা সেরেফ আল্লাহ ওসিলা হবে আমার নেক আমল ওসিলা হবে আপনার আমার প্রাণ ভরা দোয়া এটাই হচ্ছে আল্লাহ নৈকট্য আমার এবাদত আমার জাহাদাত সম্পূর্ণটাই আল্লাহর ওসিলা এগুলো ব্যাখ্যা লম্বা করা যাবে না উদ্বোধনী ভাষণে খালি আপনাদের ওসিলা কি আল্লাহ নবীর কাছ থেকে ব্যাখ্যা শোনাই ভালো না قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم বলুন সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান নাফাসা মিন মুমিনিন কুরবাতাম মিন কুরাবি দুনিয়া নফসাল্লাহ আনহ কুরবাতমন কুরবিয়ামুল কেয়ামা এক যে ব্যক্তি এই দুনিয়াতে কোনো মুমিনের কোনো একটি বিপদ দূর করে দেয় আল্লাহ কেয়ামতের দিন তার একটা বিপদ দূর করে দিবেন বলুন সোহানুল্লাহ এই একটা ওসিলা বসে আছি এক জায়গায় কেউ আরামে বসে আছেন কেউ কষ্ট করে দাঁড়িয়ে আছেন কেউ ব্যাগ রাখার জায়গা পাচ্ছে না কেউ জুতো রাখার জায়গায় পাচ্ছে না আছে না এই একের কষ্ট আর একজন যদি আজকে নিজের ইচ্ছায় অন্তর থেকে নেকির স্বার্থে যদি তাকে আপনি সাহায্য করেন তাহলে আল্লাহ রসুলের ওয়াদা সেই ব্যক্তিকে আল্লাহ পাক কেয়ামতের দিন একটা বিপদ থেকে মুক্তি দান করবেন বলুন সুহান প্রথম উপদেশ নৈকট্য হাসিল মসজিদ নবমীতে ঢুকেছি আমার সঙ্গে আমরা সাতজন তখন সৌদি সরকারের মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আমরা তখন আমারই এক ভাই বাঙালি সরল মনে তিনি ঢুকেছেন মসজিদ নববীতে অত্যন্ত দামি জুতো আমার জুতো দশ বছরই করলে ওর কোনো একসাথে ভাত হবে না কিন্তু ও সে এত দামি জুতো কিন্তু ও ভাবছে মসজিদ নবীতে ঢুকেছে এখান তো কোনো চোর থাকবে না সরল বিশ্বাস আর বুঝলাম এই বেচারা তো ঠকবে আমার জুতো এক বগলে ওনার জুতো আমার বাম বগলে বেরিয়ে আসছে ওনার পিছিয়ে পিছিয়ে আমি আছি তাকাচ্ছে জুতো নাই তাহলে ভাই এদিকে আসেন এই নেন জুতা উরি আল্লাহ আপনার বগলে আমার জুতা উরি আল্লাহ এ কি সর্বনাশ আপনি আমাকে কি পাপি করলেন না আপনাকে পাপি করে নাই আপনার জুতোটা বাঁচিয়ে দিয়েছি কি কেমন হলো এটা ভালো হলো না এই হাদিস অনুযায়ী আমি জানাতে হবে না জান্নাত পাওয়ার দরকার নেই অন্তত পক্ষে ওই দিন একটা বিপদ থেকে আল্লাহ আমাকে রেহাই দেয় এরকম টুকটাক মসজিদ নবমীতে যদি জুতো চুরি হয় এখানে হবে না খবরদার এখান থেকে একটা পয়সা যদি চুরি হয় পুরো তবলি ইস্তমার বদনাম হয়ে যাবে কোন রকমের শয়তানি চিন্তা মাথায় আসবেন নিয়ে আসবেন না আলহামদুলিল্লাহ চব্বিশতম বার্ষিক তবলি ইস্তমা হচ্ছে কোনোদিন আমাদের রেকর্ড নাই যে তবলিগ ইস্তমার ফিল্ড থেকে কোনো কিছু এত হারিয়ে গেছে এটা আপনাদের জন্য একটা অত্যন্ত সুখবর যদিও টঙ্গী ইস্তেমা থেকে হাজার হাজার চোর ধরা পড়ে আমাদের চব্বিশ বছরে কোনো ইস্তেমাতে কোনো একটা চোর বা পকেট মারে আচরণ ধরা পড়ে নাই বলে আলহামদুলিল্লাহ তো যেন আজকেও যেন এরকম কিছু না ঘটে হাদিস দিয়ে আপনাদের শুনিয়ে দিলাম পরস্পরের প্রতি সহযোগী হন সহানুভূতিশীল হন কেউ আপনাকে বলবে না যে আমার জুতোটা ধরে দেন এগিয়ে দেন বলবেন অনেকে আছে ব্যথার রোগী বসতে পারে না হাঁটু ব্যাকা করতে পারে না না এরকম আপনারা বুঝে নিজের বিবেক দিয়ে কাজ করবেন পরস্পরকে সহযোগিতা করবেন বয়স ছোট হোক বড় হোক বড় কথা নয় সে আমার দিনই ভাই ব্যাস এটি বড় কথা আর এই ভাই ভাইয়ের মহব্বত দিয়ে আমরা যেন কেমত মাঠে এমনি করে আবার জন্নত ফেরদৌস একত্রে বসতে পারি বলবো আমি দুই নম্বর ওমান ইয়াসর আল্লাহ ইয়াসর আল্লাহ আলাই দুনিয়া ওলা আখেরা যে ব্যক্তি দুনিয়াতে কোনো মমিনের কোনো একটা কঠিন কাজকে সহজ করে দিল আল্লাপাক তাকে দুনিয়াতে এবং আখেরতে দুই জায়গাতেই তার পুরস্কার স্বরূপ একটা কঠিন বিপদকে সহজ করে দিবেন তিন ওমান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহ অফিদ দুনিয়াওয়ালা আখরা যে ব্যক্তি কোনো মুসলমান কোন মুসলমান কোন মুসলমানের দুনিয়া একটা লজ্জাকে ঢেকে দিল আল্লাপাক কেমতের দিন তার একটা দোষকে ঢেকে দিবেন অনেকে অনিচ্ছা সত্ত্বে অনেক কিছু ত্রুটি খড়ি ফেলে আপনি হয়তো কিন্তু গোপন জিনিস লজ্জাকর জিনিস দেখে ফেললেন কাউকে বলা হবে না চার নম্বর অল্লাহফি আউনিল আব্দে আব্দফি আউনি আখি হে বান্দা আল্লাহর আল্লাহ পাক বান্দার সাহায্য যতক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার আর বান্দার সাহায্যে থাকেন যখন মানুষ আর মানুষের সাহায্যে থাকে আল্লাহ বলছেন আমি ওই মানুষটার সাহায্যে থাকি প্রতিটি কথাই অত্যন্ত মৌলিক আজকে মানুষের মানুষের মহব্বত নাই ভাইয়ে ভাইয়ে ভালোবাসা নাই মানুষ মানুষের বুকে ছুরি মারে চাকু মারে মানুষকে ফাঁকে বলি মানুষ এখন গরু ছাগলের চাইতে কুকুর বিড়ালের চাইতে এমনকি সিংহ বাঘ্রের চাইতেও মানুষ এখন মানুষকে বেশি ভয় করে তাই হয়েছে না রাস্তায় রাত্রে সাহেব এখানে আসতে ভয় হয় একা একা সিম গিয়ে সিম সিম হা যদি করে পকেট মারি পাল্লা পড়ি সিন্তাগির পাল্লা পড়ি এটা হয় না চিন্তাগিরি গরু ছাগলে করে তো মানুষে করে মানুষ এখন মানুষকে সবচেয়ে বেশি ভয় পায় অস্ত আল্লাহ রসুল বলছেন যুক্তি এই দুনিয়াতে আর এক ভাইয়ের সাহায্য করবে আল্লাহ পাক তার সাহায্যে নিজে থাকবেন এর চাইতে আর কিছু প্রয়োজন আছে নাকি আমাদের ওমান সালাকা তারিকান এলতাম সফি হে এলমান সাহাল্লাহ বিহি তারিকান এলাল জান্না যে ব্যক্তি এলেম শেখার জন্য রাস্তায় চলে তার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ পাক সহজ করে দেন এই যে হাদিসটা আপনারা শুনছেন এটা কি এলেম শেখা হচ্ছে না আপনারা মাদ্রাসা দশ বছর পড়লে হাদিসটা বোধহয় খুঁজে পাইতেন না হাদিসটা আপনারা শিখলেন এলেম শেখা হলো কিনা আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি এলেম শেখার জন্য রাস্তায় চলে আপনার বহুদূর দ্রাস থেকে এখানে আজকে এসছেন সুদূর চিটাগাং থেকে সিলেট থেকে কুমিল্লা থেকে লোক এখানে চলে আসছেন এটা বিরাট ব্যাপার না আপনাদের নিয়ে যদি এটাই হয় আমরা ইজতেমা যাচ্ছি কিছু শেখার জন্য আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন ছ নম্বর বাইতে বাইনাহুম ইল্লা নাজরাত আলাইহিমুসাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালাইকা ও জাকাহুমুল্লাহ ফিমান ইন্দাহু চারটে পুরস্কার একসঙ্গে নেবেন এবার ছয় নম্বর কাজটা করলে একসঙ্গে চারটে পুরস্কার পাবেন ছয় নম্বর কাজটা কি অমাজিস্তামা কমন ফি বাইতমিন বইউতিল্লাহ ইমানদারদের কোনো দল যদি আল্লাহর কোনো ঘরে বসে ইজতেমা করে ইজতেমা শব্দটা কিন্তু হাদিস থেকে নিয়েছি আমরা আমরা ইজতেমা করি না সম্মেলন তো বলছি না খেয়াল করেছেন এই হাদিস থেকেই কিন্তু শব্দটা নেওয়া আমাদের কমন একদল মানুষ কোন এক জায়গায় বসে ইজতেমা করে না মানে এক জায়গায় সমবেত হয় না সেখানে বসে তারা কি করে এতলু না কেতাব আল্লাহ রাসুনাহু তারা আল্লাহর কেতাব তেলাবাত করে এবং আপোষে পর্যালোচনা করে ইল্লা নাজালাত আলাইহিমুসাকিনা সেখানে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয় বলুন সুহান গাছিয়াতুমুর রাহমাহ রহমত ওই এলাকাটাকে ঢেকে রাখে সুহান তিন নম্বর পুরস্কার হাফাতুমুল মালাইকা আসমান থেকে শত শত ফেরস্তা ওই এলাকাটা ঢেকে রাখে সেখানে আমরা খালি বসে নেই হাজার হাজার ফেরস্তা এখানে বসে আছে আমাদের সাথে আমাদের সব কিছুই রেকর্ড হচ্ছে শুধু ভিডিও আর টেপ রেকর্ডার আমাদের কথা টেপ করছে না এখানে তো কেরামন কাতিবন্ত তো আছেই এরপরও হাজার হাজার ফ্রেস্তা আমাদের বক্তব্য শোনার জন্য আজকে এখানে আমাদের সামনে উপস্থিত হয়ে আছেন আমরা নজরে দেখছি না আমরা আল্লাহ রসুলের কথায় বিশ্বাস করি আমরা অন্তত বিশ্বাস করি এখানে হাজার হাজার ফ্রেস্তা মজুদ আছেন আমাদের সাথে বলেন সুহান জাকারাহমুল্লাহু আল্লাহ আনন্দে গর্বিত হয়ে নিকটবর্তী ফ্রেস্তাদের সামনে আমাদের গল্প করবেন স্মরণ করবেন দেখো তোমরা না বলেছিলে মানুষ সৃষ্টি করো না আল্লাহ ওরা খালে মারামারি করবে ওই দেখো আমার মানুষগুলো আমার জন্য কোরআন শুনছে এবং আপসে আলোচনা করছে এইটাই তো আমি চেয়েছিলাম আমি আল্লাহ এই জন্যই তো আমি মানুষ সৃষ্টি করেছিলাম দেখো আমার বান্দা কেউ করছে না কিনা অদা পড়ায় কয়টা পুরস্কার হলো চারটা পুরস্কার এখানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমতকে বলা হয় সাকিনা যেটা বদরের যুদ্ধের দিন নাজিল হয়েছিল আর আজকে আল্লাহাক যদি আমাদের তবলিগ ইসলাম কবুল করে দেখেন তো এখানে ইনশা আল্লাহ আল্লাহ পাকের সেই খাস রহমত সাকিনা নাজিল হচ্ছে কারণ নওয়াতপাড়া ইস্তমা একমাত্র ইস্তমা বাংলাদেশের জমিনে যেখানে কোনো শির্ক বেদাতের কোনো খবর নাই শির্ক বেদাতে উৎখাতের ইস্তমা হলে বাংলাদেশে রাজশাহীতে নওয়াদ পাড়াতেই হয়ে থাকে এই জন্য এখানে আমার মনে হয় ফেরেস্তা সব এখানেই আসবে আজকে তহিদের বাসনার জন্য কারণ ফেরেস্তারা কারণে সেরেক বেদা শুনতে পছন্দ করে না হতভাগা বেদাতিরা এটাকে বানিয়ে নিয়েছে হালকা জিকির এই হাদিসের ব্যাখ্যা করেছে হালকায় জিকির বলা হচ্ছে কি কিতাব আল্লাহ তাদা আল্লাহর কিতাব পড়ে এবং আপসে পর্যালোচনা করে আমরা কি খালি হু হু হু পড়ি নাকি আল্লাহ পড়ি না লাইলালে পড়ি অথচ ওই জিকিরের বেদাতে মজলিসকে ওরা এই হাদিসকে অপব্যাখ্যা করে নিয়ে গেছে জিকিরের মজলিসে ঢুকায় নিয়ে চলে গেছে হতভাগ্য আমাদের দেশের যেখানে হাদিসের সঠিক বক্তব্য জনগণের সামনে উপস্থাপন করা হয় না যাক আল্লাপাক আমাদের রহমত করেছেন তিনি আমাদেরকে কিছু বোঝার তৌফিক দিয়েছেন আপনাদের কাছে বলার সুযোগ দান করেছেন শেষে যে একটা মৌলিক কথা আল্লাহ রসুল বলছেন ওমান বাত্তা বিহি আমালহু লাম বিহি নাসাবুহু রবাহ মুসলিম যে ব্যক্তির আমল নাই সে ব্যক্তির বংশ গৌরবে কোনো কাজ হবে না কথা বুঝলেন এটা হচ্ছে এক নম্বর মৌলিক কথা বিরাট আলমের সন্তান বিরাট পীর মাসায়কের সন্তান বিরাট নেতা সব সবই বিরাট নিজের ফাঁকা খালি পকেটে কিছু নাই কথা হচ্ছেন কি হবে আল্লাহ রসুল বলছেন কোনোই কাজে লাগবে না কেয়ামতের মাঠে যদি নিজের কোনো আমল না থাকে ওই বাপের আমল আর চাষের আমল দিয়ে কোনো কাজ হবে না অতএব ভাইরা আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে তবলিগ ইসলামের দুটো দিন শুধু নেকি হাসিলের জন্য আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন রাজি আছেন কোনো অন্যায় করবেন না অন্যকে সাহায্য করবেন মহব্বত করবেন পরস্পরের দিনই মহব্বত মুসলমানে মুসলমানে মায়ের পেটের ভাইয়ের চাইতে মহব্বত বেশি দিনই মহব্বত মনে রাখবেন তাই না বাংলাদেশের মুসলমান বিদেশে যায় কাজ করার জন্য জানতে পারে লোকটা মুসলমান কি যে পাগল হয়ে যায় আপনার হুশ পাবেন না এখন আমার ছেলে আছে বিদেশে বলতে পারে পাগল হয়ে যাচ্ছে সেখানকার মানুষ যখনই শোনে ছেলেটা মুসলমান আয় মেরে ভাই বলে বুকের মধ্যে টান দেয় ইউনিভার্সিটি প্রায় ত্রিশ হাজার ছাত্র প্রায় সবই বিদেশি অমুসলিম সংখ্যাই বেশি যদি একটা দাড়ি টুপিওয়ালা পেয়ে যায় আয় মেরে ভাই বলে বুকে জড়াই ধরে দেখেন আসে বাঙালি না বিহারি এই যে দিনী মহব্বত এর কোনো তুলনা নেই অতুলনীয় মহব্বত এজন্য আপনাদের অ্যাপিল থাকবে এই পরিবেশে কোনো ডাইনিভাবে চিন্তা না করে যতটুকু সুযোগ পান ততটুকু আল্লাহর কাছ থেকে নেকি হাসিলের জন্য প্রতিযোগিতা করুন কবির একটা কথা বারবার মনে ভাড়ে আমার বন্ধু আব্দুল মতিন সালাফি বারবার এই কবিতাটা পড়তেন বক্তৃতা উঠে আমি আপনাদের শুনিয়ে দিই তার জন্য তাসলুক মাসালে কাহা ইন্না সফিনতালা তাজরি আলাল্লিয়াবেসি তুমি নাজাত চাচ্ছ অথচ নাজাতের রাস্তা অবলম্বন করছো না নৌকা তো শুষ্ক ভূমিতে চলে না চলে নৌকাটা খুব সোনা দিয়ে তৈরি নৌকা দেন তো রাস্তা পরে চলবে কি ওর জন্য পানি লাগবে তাই না তা আপনি জান্নাত চাচ্ছেন অত জান্নাত রাস্তা আপনি চলতে চাচ্ছেন না তাহলে কি জান্নাত পাওয়া যাবে শুকনা মাটিতে যেমন নৌকা চলে না আমলহীন জিন্দগিতে তেমনি জান্নাত পাওয়া যায় না وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইয়া ইহান্নাস তুবু ইলাল্লাহ ফাইনি আতুব ইলাইয়ে ফিলিয়ম আমি আতামররা রহ মুসলিম হে জনগণ তোমরা আল্লাহর দিকে ফিরে চলো তবা করো কারণ আমি আল্লাহ রসুল অসত্য দৈনিক একশোবার করে তবে ফার করি আসুন আমরা তবলিগ ইস্তমার এই সূচনাতে সবাই আল্লাহর নামে তবা করি নিজের পাপের কথা স্মরণ করি এবং আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করি বলুন আস্তাগফিরুল্লাহ أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه এবার আসেন হাদিসে শোনেন আল্লাহ কি বলছেন ইয়া ইবাদি রসুল তো ইবাদি বলতে পারেন না তাই না উনি ইয়া ইহার নাস বলতে পারেন আর আল্লাহ কি বলছে ইয়া ইবাদি এ আমার আদম সন্তানরা কুল্লুকুম দাল্লুন ইল্লামান হাদাইতুহু ফাস্তাহাদুনি আহাদেকুম তোমরা সবাই পদভ্রষ্ট কেবল ওই ব্যক্তি ছাড়া যাকে আমি নিজে হেদায়ত দান করে থাকি অতএব তোমরা আমার কাছে হেদায়ত প্রার্থনা করো রহ মুসলিম এটাও মুসলিম শরীফ হাদিস আমি হেদায়ত পেয়ে গেছি এই অহংকার কেউ করবেন না দয়া করে আল্লাহ বলছেন তোমরা প্রত্যেকেই ভ্রষ্ট প্রতি মুহূর্তে ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আমাদের আছে তাই না অত আসুন আমরা আল্লাহকে প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদেরকে সবসময় সিরাতে কেমন উপরে দৃঢ় থাকা তৌফিক দান করো যদি আমরা পদভ্রষ্ট হয়ে যাই সাময়িক উত্তেজনা বসে বা পরিস্থিতির কারণে আল্লাহ তুমি আমাদেরকে টান দিয়ে আবার তোমার পথে ফিরিয়ে নিয়ে আসো আল্লাহ আমিন এই কথাগুলি বিশেষ করে তবলিগ ইসলামের যে নিয়মকানুন শৃঙ্খলাগুলো বলা আছে আমাদের ব্যানারে লেখা আছে তারপরে ছটা তো আমি হাদিস দিয়ে বলেই দিলাম এইগুলো কথা মনে রাখবে এবং আগামী দুদিন এর উপরে সুশৃঙ্খলভাবে তবলিগ ইসলামার কার্যক্রম আপনারা সফল করার জন্য আল্লাহ সাহায্য প্রার্থনা করবেন আমি আপনাদের সকলের সহযোগিতা এবং আল্লাহ নিকটে হেদায়ত প্রার্থনা করে চব্বিশতম বার্ষিক তবলিগি ইজতেমার শুভ উদ্বোধন আল্লাহর নামে ঘোষণা করছি আল্লাহ তুমি আমাদের তবলিগি ইজতেমা কবুল করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু